আমরা ধারাবাহিকভাবে আলোচনা পেশ করেছিলাম আল্লাহ রাব্বুল আলমিন মমিনদের প্রতি যে ওয়াদাগুলো করেছেন কোরআনুল করিমের থেকে সে ওয়াদাগুলো আলোচনা করতে করতে আজকের বারো নম্বর ওয়াদা আল ইস্তেকামত ইস্তেকামত শব্দের অর্থ হচ্ছে দৃঢ়তা অবিচলতা অটলতা সিদ্ধান্তকর মুহূর্তে কঠিন মুহূর্তে অটল থাকা এটাকে বলা হয় ইস্তেকামত আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন সাহাবায় রামদের মধ্যে বিভিন্ন রকমের পেরেশানি দেখা দিল একদিকে একদল লোক মোরতাদ হয়ে গেল আর একদল লোক জাকাত দিতে অস্বীকার করল আবার আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লামের মৃত্যুর খবর শুনে অমর এবনে খত্তাবের মতো লৌহ মানব তরবারি হাতে নিয়ে ঘোষণা করতে লাগলেন যে ব্যক্তি বলবে আল্লাহর নবী মরে গেছে আমি তার গর্দানটা উড়িয়ে দিব যে কারণে সাহাবায়ক রাম যারা জানতেন তারা চুপ ছিলেন আর যারা জানতেন না তারা বিভ্রান্তির মধ্যে ছিলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু যখন খবর পেলেন তিনি আসলেন সোজা আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লামের বর্তমান যেখানে কবর আয়সার হুজরা এখানে ঢুকে পড়লেন দেখলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম চাদর দিয়ে ঢাকা আছেন চাদরটা খুলে তিনি চুমু খেলেন এরপরে আবার চাদরটা ঢেকে জনসমক্ষে আসলেন এসে বললেন আলামান মান কান আবুদু মুহাম্মাদান শুনে রেখো যারা মোহাম্মদের এবাদত করতে তারা জেনে রাখো ফাইন্না মুহাম্মাদান কদমাতা নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মরে গেছে ওয়ামান কান আবদুল্লাহ আর যারা তোমরা আল্লাহর এবাদত করতে তারা শুনে রেখো আল্লাহ তারা চিরঞ্জীব চির প্রতিষ্ঠিত এরপরে তিনি কোরআনুল করিমের আয়াত তেলাবাদ করলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল কদ খালাত মিন কাবলিহির রসুল أفإن مات أو قتل انقلبتم على آقابكم মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো একজন রসুল তার আগের যত নবী রাসুল গন দুনিয়াতে আগমন করেছেন তারা সকলেই দুনিয়ার থেকে মৃত্যুবরণ করেছেন চলে গেছেন তিনিও যদি চলে যান তাহলে কি তোমরা আবার পিছনে ফিরে যাবে আর জেনে রাখো যারা পিছনে ফিরে যাবে তারা আল্লাহর কোনো ক্ষতি করবে না নিজেরই ক্ষতি করবে এই আয়াত তেলাওয়াত করার পরে সাহাবায়ক রাম বুঝতে পারলেন যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম নিশ্চিত দুনিয়া থেকে চলে গেছেন মরে গেছেন এই যে সিদ্ধান্তকর মুহূর্তে অটল থাকা এটার নাম হচ্ছে ইস্তেকামত আমরা যদি দেখি আল্লাহ রাসুল সাল আলহি ওয়াসাল্লাম যখন মেয়েরাজ থেকে সকালে আসলেন আবু জাহেলের সঙ্গে দেখা আবু জাহেল প্রতিদিন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামকে উত্তপ্ত করত আজকে যখন দেখা জিজ্ঞেস করলো মোহাম্মদ সাল্লাম আজকে কি নতুন কোনো খবর আছে রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন হ্যাঁ আজকে খুব দারুণ খবর আছে আমি এই একই রাতে এখান থেকে বাইতুল মোকাদ্দাস ওখান থেকে সাত আসমান ভেদ করে মেয়েরাজ করেছি আবু জাহেল শুনে প্রথমে অট্টহাসি হাসলো পরে সে চিন্তা করলো যে এটা একটা মোক্ষম সুযোগ এইবার যারা মোহাম্মদের খপ্পরে পরে ইসলাম গ্রহণ করেছে তাদেরকে ভাগানো যাবে সোজা সে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি আমার কাছে বললে অন্য কারো কাছে বলবে এটা আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই বলবো তাহলে একটু বসো আমি আসতেছি সোজা চলে গেছে আবু বকরের ঘরে কারণ ওদের বড় চিন্তা ছিল আবু বকরকে নিয়ে এই লোকটা আমাদের মক্কার একজন সম্ভ্রান্ত ব্যক্তি সবসময় ন্যায়ের উপরে থাকেন এই লোকটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিন গ্রহণ করার কারণে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে আজকে তাকে আমরা ফিরিয়ে আনতে পারব আবু বকরের দরজায় গিয়ে করাঘাত করল আবু বকর বের হয়ে আসলেন আবুল হাকাম আবু জাহেলের নাম কেন তুমি এখন আসলে আবু জাহেল বলল শুনো তুমি যার সঙ্গে চলো এই লোকটা যে একটা পাগল এই লোকটা যে জিনে ধরেছে এই লোকটা যে জাদুকর মিথ্যাবাদী এটা তো আমরা আগেও বলতাম তুমি বিশ্বাস করো নাই আজকে সে এমন এক ঘটনা ঘটেছে যে তুমিও বিশ্বাস করবে যে সে মিথ্যাবাদী কি এমন ঘটনা বলো যে দেখো সে বলে আজকের এই রাতে নাকি এখান থেকে বাইতুল মোকাদ্দাস আবার সেখান থেকে সাত আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করেছে মেয়েরাজ করেছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু বললেন আমার রাসুলকে তা বলেছেন আবু জাহেল মনে করলো এইবার তীর কাজে লেগেছে আবু বকর এটা বিশ্বাস করবে না বলে হ্যাঁ হ্যাঁ তোমাকেও সে বলবে তোমার কাছে বলার জন্যই আমি তাকে ওখানে বসে রেখেছি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু বললেন যে না আমি জিজ্ঞেস করতে চাই তিনি এটা বলেছেন কিনা আবু জাহেল বলল অবশ্যই বলেছে আমি কি মিথ্যা বলি নাকি এবারে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু বললেন শোনো যদি আমার নবী ঠিকই বলে থাকেন তিনি এইখান থেকে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে সাত আসমান ভেদ করে সিদ্ধাতুল মুমতাহা পর্যন্ত গেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আশাহাদু আন্নাহ রাসুল্লাহ তিনি সত্যই বলেছেন তিনি আল্লাহর রাসুল এটার নাম হচ্ছে ইস্তকামাত সর্বাবস্থায় অটল থাকা অবিচল থাকা এটার নাম হচ্ছে আর সুযোগ দেখলে ইসলামের কথা বলি আবার বিপদ দেখলে সরে যায় সুবিধাবাদ জিন্দাবাদ এটা মুনাফিকদের চরিত্র কাদের চরিত্র আজকের মুসলিম জাতির জন্য এই দৃঢ়তা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহুর ঘটনা এরকম অনেকগুলো আছে হোদাই বিয়ার যখন সন্ধি হচ্ছিল মক্কার লোকেরা শর্ত দিল এইবার আপনারা মক্কায় ওমরা করতে পারবেন না ফিরে যেতে হবে এমনি ভাবে মক্কার থেকে কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে মদিনায় যায় তাকে ফেরত দিতে হবে কিন্তু মদিনার থেকে যদি কোনো ব্যক্তি মোরতাদ হয়ে মক্কায় ফিরে আসে কোনো মুসলমান মক্কার লোকেরা তাকে ফেরত দিবে না এমনি ভাবে আগামী বছর আপনারা অমরা করতে আসতে পারবেন তিন দিন থাকবেন তরবারি ছাড়া অন্য কোনো অস্ত্র আনতে পারবেন না তাও তরবারিও খাপের ভিতরে থাকবে উন্মুক্ত থাকবে না এরপরে চুক্তিপত্র লেখা শুরু হলো আল্লাহর রাসুল সাল্লাহাম লেখালেন আলীকে দিয়ে মোহাম্মদুর রসুল্লাহর পক্ষ থেকে আর ওদিকে মক্কা আর কোরাইশদের সাথে ওরা বলল রসুল্লাহ চলবে না আমরা যদি আপনাকে আল্লাহর রসুল বলে বিশ্বাস করি তাহলে ঝগড়া কিসের কাজে এখানে লেখতে হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আবদুল্লাহর পুত্র মোহাম্মদের সঙ্গে চুক্তি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আলী এটা কেটে দাও আলী রাজি আল্লাহ তালানু বললেন যে আমি এটা কাটতে পারবো না যাই হোক এই সবগুলো শর্ত ছিল বাহ্যিকভাবে মুসলিমদের বিরুদ্ধে অমর এমনি খত্তাব রাজি আল্লাহ তালাহু গর্জে উঠলেন ইয়া রাসুল আল্লাহ আপনি কি সত্যিকার আল্লাহ রসুল নন হ্যাঁ আমি আল্লাহ রসুল আমরা কি হকের উপরে নই অবশ্যই আমরা যদি শহীদ হয়ে যাই জান্নাতে যাব না অবশ্যই তাহলে কেন আমরা এই সমস্ত অপমানজনক শর্ত মেনে নিব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আনা রসুল্লাহ আমি আল্লাহর রসুল অমর এমনি খত্তাব ছুটে গেলেন আবু করে কাছে একই প্রশ্ন আবু বকর আমরা কি সত্যিকার দিনের উপরে নেই আমরা কি হকের উপরে নই আমরা মরলে শহীদ গা বাঁচলে গাজী নই তাহলে কেন আমরা এই ধরনের শর্ত মেনে নিচ্ছি আমরা তো জাহিনি যুগে এগুলো মানি নাই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু উত্তর দিলেন হুয়া রসুল্লাহ তিনি আল্লাহর রসুল এটার নাম হচ্ছে ইস্তেকামত আর আমার যুক্তিতে ধরল না শুরু করে দিলাম অভিযোগ শুরু করে দিলাম বিভিন্ন রকমের সমালোচনা এইটার নাম ইস্তেকামত না আল্লাহ রাব্বুল আলমিন বলেন মমিনরা যারা সত্যিকার অর্থে আল্লাহর উপর ইমান রাখে আল্লাহ রাব্বুল আলমিন তাদের ভিতরে ইস্তেকামত দান করবেন আজকের আলোচ্য বিষয় কোরআনুল করিমের সুরাই ইব্রাহিমের সাতাইশ নম্বর আয়াত আল্লাহ বলছেন يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة আল্লাহ রাব্বুল আলমিন ইমানদারদেরকে অবিচল রাখেন সাব্বিতু সাবেত রাখেন দৃঢ় পদে রাখেন অটল রাখেন বিলকৌল সাবিত সুদৃঢ় বাণী দ্বারা লাইলাহ ইল্লাল্লাহর দ্বারা অটল রাখেন ফিল হায়াতি দুনিয়া ওয়াফিল আখেরা দুনিয়ার জীবনেও আবার আখেরাতের জীবনেও আখেরাতের জীবনেও তারা অটল থাকবে কবরে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা তারা বলবে রব্বি আল্লাহ আমাদের রবকে তারা ওখানে অটল থাকবে অবিচল থাকবে ফির দুনিয়া ফিল হায়াতি দুনিয়া ফিল আখেরা ওয়াইউদিল্লুল্লাহু যালিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তালা জালিমদেরকে পথভ্রষ্ট করেন মা আল্লাহ তালা যা ইচ্ছা তাই করেন এটা কেন বললেন অনেক সময় আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিতে পারে না অনেকে আল্লাহ তালা কেন আমাদের সাহায্য করছেন না আফগানিস্তানে মার খাচ্ছি ফিলিস্তিনে মার খাচ্ছি সব জায়গায় আমরা মার খাচ্ছি আল্লাহ তালা কেন সাহায্য করেন না আল্লাহ তালা এটা কেন করলেন ওই যে দেখাই নাই যে পীর সাহেবদের বইতে লেখা আছে আল্লাহ তালা আন্দাজ নাই এই লোকের একটা মাত্র ছেলে ছিল তাও নিয়ে গেল এরপরে ছিল এই লোকটার একটা নাতি যে একটা গাভী পালন করে কোন রকম দুধ খাওয়াই আমাকে বাঁচায় রাখতো তাকেও নিয়ে গেল এই জন্য মাবুদের দরবার থেকে জোরপূর্বক রুহ ছিনিয়ে নিয়েছি আল্লাহর আন্দাজ নাই এই জাতীয় প্রশ্ন করার অধিকার কারণ নেই আল্লাহ তারা বলছেন আল্লাহ তারা যা ইচ্ছা তাই করবেন আল্লাহর কোনো কাজে কোনো ব্যক্তির প্রশ্ন করার অধিকার নেই আল্লাহ সকলকে প্রশ্ন করবেন আল্লাহকে প্রশ্ন অধিকার কারো নেই আল্লাহ এই কাজটা কেন করলেন আল্লাহ কেন আমাদের সাহায্য করছেন না কাফেরদের সাহায্য করছেন আল্লাহ তালা কেন এই লোকটার ছেলেটাকে নিয়ে গেল আল্লাহর আন্দাজ নাই এই জাতীয় যে বিষয়গুলো আছে এটা মনে রাখতে হবে আজকে এই সময়ে ইস্তেকামাতের খুবই প্রয়োজন মুসলমান আজকে যেই জিনিসটাকে হারিয়েছে তাহলে এই জিনিসটাই যখন আজকে প্রয়োজন সারা দুনিয়ার মুসলিম জাতির পাহাড়ের মতো অটল থাকা আর সেই সময় মুসলিম জাতি হীনমন্যতায় ভুগছে কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আফালা ইবিলি কাইফা খুলিকাত ওয়া ওয়াইরাল জিবালি কাইফা নুসিবাত মানুষকে রক্ষা করছে না এই পাহাড়গুলোর দিকে কিভাবে পাহাড়গুলোকে স্থাপন করা হয়েছে পাহাড় যেরকম স্থির থাকে অটল থাকে এমনি ভাবে মুসলিম জাতিকে পৃথিবীর যে কোনো মুহূর্তে যেই কোনো পরিস্থিতিতে যেই কোনো অবস্থাতে অটল থাকতে হবে এটার নাম কি ইস্তেকামত এই ইস্তেকামত হাজারো কারামতি হাজারো মৌজেদা এর চেয়ে বড় কারামতি আর বড় মৌজেদা হচ্ছে ইস্তেকামত কারণ হঠাৎ করে একটা কাজ করা যায় এটা কবিতা পড়েছিলাম ছোটবেলায় হঠাৎ করে জীবন দেয়া খুবই সহজ তুমি জানো কি কিন্তু তিলে তিলে অসহ জ্বালা সহে খোদার রাহে জীবন দেওয়া খুবই কঠিন তুমি মানো কি তিলে তিলে জীবন কষ্ট করে করে আল্লাহ রাস্তায় জীবন দেওয়া খুবই কঠিন আমরা দেখেছি এই সামান্য যে আমরা দাওয়াতি কাজ করি যেটা করতে গিয়ে বিভিন্ন রোগদের সমালোচনার সম্মুখীন হই বহু লোক আমাদের সঙ্গে পর্যন্ত এসেছে চলে গেছে কেটে পড়েছে কারণ এই পথে চলতে গিয়ে সমালোচনার সম্মুখীন হতে হয় ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় বাড়ি ঘর পর্যন্ত ত্যাগ করতে হয় জীবনের কঠিন মুহূর্ত অতিক্রম করতে হয় এমনকি জেলেও যেতে হতে পারে এমনকি জীবনটাও চলে যেতে পারে এই ভয়ে নিজেরা তো সরে গেছি আরো যারা আমাদের সঙ্গে আসা যাওয়া করে তাদেরকেও বিরত রাখে ওখানে যাবি না ওখানে গেলে কিন্তু বিপদ আসতে পারে ওখানে গেলে পুলিশে ধরে নিতে পারে এই জাতীয়ভাবে আজকে আমাদের এই কাজের বাধা দেওয়া হচ্ছে ভাইরা আমার এই জন্য বলি এই ইস্তেকামত হাজারো কারামতির চেয়ে উত্তম একজন লোক বড় একজন আলেম যে কোরআন এবং হাদিস অনুযায়ী চলে তার কাছে গেল তো লোকটা আসলে আসছিল মনে করেছিল পীর আমাদের কাছে অনেকে আসে মুড়ি ধর জন্য মনে করে একজন ভালো পীর পাওয়া গেছে তো দেখে যে না এখানে সেই সমস্ত কোন কারবার নেই এরকম একজন লোক এসে কয়েকদিন থাকলো শেষ পর্যন্ত চলে যাচ্ছে আলেম সাহেব জিজ্ঞেস করলেন যে ভাই আপনি অনেক দূর থেকে আসলেন কয়েকদিন থাকলেন চলে যাচ্ছেন ব্যাপারটাকে আমি শুনেছিলাম আপনি একজন ভালো আলেম বড় আলেম আসছিলাম এখানে আপনার কাছে মুড়ি হওয়ার জন্য দেখলাম এই পর্যন্ত আপনার কোনো কারামতি দেখি নাই কারামতি দিয়েই তো আজকে পীর নির্বাচন করে মানুষেরা মুড়ি হওয়ার জন্য তো আপনার কাছে কোনো কারামতি পাইলাম না সেজন্য চলে যাচ্ছি উনি জিজ্ঞেস করলেন তুমি যে এখানে থাকলে আমার ফরজ সালাদ আমার এবাদাত সুন্নাত নওয়াফেল যেগুলো আছে সেগুলো কখনো তরক করতে দেখেছ না তা দেখি নাই বলেন এটা হলো আমার সবচেয়ে বড় কারামতি আল্লাহর হুকুমের অটল থাকা হালাল হারামকে বাছাই করে চলা সত্য পথের উপরে থাকা অবিচল থাকা ইস্তেকামত থাকা এইটা একজন মমিনের জন্য সবচেয়ে বড় কারামতি কারণ আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমে সিও নবীকে পর্যন্ত হুকুম করেছেন সুরায় হুদের একশো বারো এবং তেরো নম্বর আল্লাহ বলছেন فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير فاستقم হে নবী আপনি ইস্তেকামতের সাথে থাকুন ফাস্তাকিম ইস্তেকামত থেকে আপনি মুস্তাকিম থাকুন ইস্তেকামতের উপরে থাকুন যেভাবে আপনাকে আল্লাহ নির্দেশ করেছেন আল্লাহ আপনাকে যেভাবে নির্দেশ করেছেন এর উপর অটল থাকুন অমাংতা বা মাকা এবং আপনার সঙ্গে যারা তবা করেছে আপনার সঙ্গে যারা ইমান এনেছে তাদেরকেও একই নির্দেশ ফাস্তাকিম কামা উমিরতা যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে তুমি আদিষ্ট হয়েছ সেভাবে অটল থাকো পয়লা তার তো খবরদার তুমি সীমা লঙ্ঘন করো না ইন্নাহু বিমা তামালুনা বাসির নিশ্চয় আল্লাহ তালা তোমরা যা করো সবগুলো দেখেন এরপরে বলছেন ওয়ালা তারকানু ইলাল্লাদিনা গোলামু ওয়ালা তারকানু তোমরা ঝুঁকে পড়ো না আকৃষ্ট হয়ে পড়ো না ইলাল্লাদিনা গোলামু ওই সমস্ত লোকদের দিকে যারা জালিম যারা জালিম তোমরা ওদের দিকে ঝুঁকে পড়ো না ওদের শক্তি ওদের পার্থিব চাকচিক্য দেখে অর্থবল জনবল এই সব দেখে তোমরা ওদের দিকে ঝুঁকে পড়ো না ওলা তার কেন তোমরা ঝুঁকে পড়ো না ইলাল্লাদিনামু জালিমদের দিকে ফাতামাসাকুমুন নারু তাহলে তোমাদেরকে আগুনে স্পর্শ করবে জাহান নামের আগুনে স্পর্শ করবে আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বাঁচাবার জন্য আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার জন্য কোনো অলি কোনো অভিভাবক থাকবে না ওলা তুম সারুল কোনো সাহায্যকারীও পাওয়া যাবে না এজন্য রাসুল আকরাম সাল আলহি ওয়াসাল্লাম এর সাদ করেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু যখন তাকে জিজ্ঞেস করেন ইয়া রাসুল আল্লাহ কদ শিবতা ইয়া রাসুল আল্লাহ আপনি তো বুড়ো হয়ে গেছেন আপনার তো এই বয়সে আরবদের নিয়ম অনুযায়ী চুল পাকার কথা না চুল পাকা শুরু হয়েছে রাসুল্লাহ সাল আলী সাল্লাম বললেন قال شيبتني هود والواقعات والمرسلات وعما يتساءلون واذا الشمس كبرت আমাকে সূরায় হুদ সূরায় ওয়াকিয়া সূরায় মুরসালাত সূরা আম্মা ইয়াতাসালুন ইদা শামসু কুববিরাত এই সূরাগুলো বৃদ্ধ করে দিয়েছে আমার চুল পাকিয়ে দিয়েছে কি আছে সূরায় হুদে সুরায় হুদের একশো বারো নম্বর আয়াতে ওই যে আয়াতটাই আছে ইস্তেকামত সম্পর্কে আল্লাহ বলছেন কামা আপনি এবং আপনার সঙ্গী যারা তাদেরকে আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে তার উপরে অটল থাকুন অবিচল থাকুন ইস্তেকামত এই যে ইস্তেকামত থাকুন এটাই বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে আমাকে এই আয়াত আমাকে বিরুদ্ধ করে দিয়েছে এজন্যই রাসুল আকরাম সাল আলহি ওয়াসাল্লাম বারবার দোয়া করতেন হাদিসে আসতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এরবাজ ইবনে সারিয়া থেকে বর্ণিত আবদুল্লা ইবনে আমর ইবনে আজ থেকে বর্ণিত মুসলিম শরীফের ছয় হাজার নয়শো একুশ নম্বর হাদিস রাসুল আকরাম সাল আলহি ওয়াসাল্লাম বলছেন ইন্না কুলু বাবানি আদম কুল্লুহা বাইন ইসবাইন মিন আসাবির রহমান কাকলবিন ওয়াহিদিন সমস্ত বনি আদমের রুহগুলো আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে একটা কলবের মতো সমস্ত বনি আদমের কলবগুলো আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে একটা কলবের মতো অফি আল্লাহ তালা যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে পরিবর্তন করেন ওলট পালট করেন এরপরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك হে কলবের পরিবর্তনকারী আল্লাহ আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব ও হে কলবের পরিবর্তনকারী আল্লাহ সর্রিফ কলবি আলা আতিক আমাদের কলবগুলো কসররিফ কুলুব বানা আমাদের কলবগুলো আমাদের অন্তরগুলো আপনি আপনার আনুগত্যের উপরে অবিচল রাখুন অটল রাখুন ইস্তেকামত রাখুন এ দোয়া আল্লাহ রাসুল নিজে করতেন আশ্চর্য হবেন যে ইব্রাহিম আলাইসালাম মূর্তি ভাঙলেন মূর্তি ভাঙ্গার জন্য তাকে আগুনে নিক্ষেপ করা হলো সেই ইব্রাহিম ইসলাম আল্লাহর কাছে দোয়া করছেন কি দোয়া অজনুবনি অবানিয়া আন্না আবুদাল আসনাম আমাকে এবং আমার পুত্র ইসমাইলকে তুমি মূর্তি পূজার থেকে বাঁচাও কে দোয়া করছেন যেই লোকটা মূর্তি ভাঙলেন যেই লোকটা মূর্তি ভাঙ্গার জন্য আগুনে নিক্ষেপিত হলেন সেই ইব্রাহিম আলাইহ সালাম দোয়া করছেন সুরায় ইব্রাহিমের পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলা আছে ইব্রাহিম ইব্রাহিম সালাম বললেন হে আমার রব তুমি এই শহরটাকে নিরাপদ শহর বানাও ওয়াজনুবনি বানিয়া আন্না আবুদাল আসনাম তুমি আমাকে এবং আমার সন্তানকে সনম পূজা থেকে মূর্তি পূজা থেকে প্রতিমা পূজা থেকে তুমি বাঁচাও নিরাপদ দূরে রাখো রব্বি ইন্না আবলাল না কাসিরাম মিনান্নাস হে আমার রব এইগুলো অনেক মানুষকে বিভ্রান্ত করেছে পদভ্রষ্ট করেছে গুমরা করেছে আমাং সুতরাং যে ব্যক্তি আমার আনুগত্য করল সে আমার থেকে আমার আসানি আর যে ব্যক্তি আমার অবাধ্য হল কা গফুর রাহিম তুমি তো ক্ষমাসী সুরা ইব্রাহিমের পঁয়ত্রিশ আর ছত্রিশ নম্বর আয়াত কি বোঝা গেল বোঝা গেল যেই কোনো মুহূর্তে ইমান ধ্বংস হয়ে গোমরা হতে পারে এই জন্য আল্লাহর নবী নিজে দোয়া করলেন আল্লাহ মুসার্রেফাল কুলুব ফার্রেফ কুলুবান আলা তো আতিক আর একটা হাদিস আসছে আল্লাহ রসুল এই দোয়া যখন করলেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি দিনিক এটা তিরমিজি শরীফের দুই হাজার দুইশো ছাব্বিশ নম্বর হাদিস আনাস রাজি আল্লাহ তার আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল আকরাম সাল্লাম কানা ইয়াকসুরু আইয়াকুলা রাসুল্লাহ সাল্লাম বেশি বেশি এই দোয়াটা পড়তেন ইয়া মোকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক হে কলবের পরিবর্তনকারী কলব মানেই পরিবর্তন আর মোকাল্লেব মানে যে উল্টায় ওলট পালট করে হে কলবের ওলট পালটকারী কলবের পরিবর্তনকারী সাব্বেত কলবি আলা দিনিক তুমি আমার কলবটাকে তোমার দিনের উপরে অটল রাখো সাবেত রাখো অবিচল রাখো সাহাবাইকার তো বুঝতে পারলেন যে এই দোয়ার অর্থ সাহাবিদেরকে শিক্ষা দেওয়া এই জন্য সাহাবাইকরাম প্রশ্ন করলেন ইয়া নবী আল্লাহি আমান্না বিকা অবিমা জিতা ফাহাল তাখাফ আলাইনা আমরা আপনার উপরে ইমান এনেছি এবং আপনি যা নিয়ে এসেছেন তা বিশ্বাস করি আপনি কি আমাদের ব্যাপারে ভয় পাচ্ছেন যে আমরা দিন থেকে সরে যাব রাসুল আকরাম সাল আলহি ওয়াসাল্লাম বললেন কালা নাম ইন্নাল কুলু বাবাইন রহমান নিশ্চয়ই সমস্ত মানুষের অন্তরগুলো কলবগুলো বাইনা ইসবাইন আসাবি আল্লাহর আঙ্গুল সমূহ থেকে দুই আঙ্গুলের মাঝে ইউকাল্লিবুহা কেইফা শাহ আল্লাহ তারা যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে পরিবর্তন করে বোঝা গেল যে কলব মানেই পরিবর্তন কলব তাকাল্লুক থেকে নির্গত হয়েছে তাকাল্লুক বলা হয় পানি যখন বেশি গরম হয়ে যায় তখন কি হয় নিচের পানিগুলো উপরে উঠে আর উপরের ঠান্ডা পানিগুলো নিচে চলে যায় এইভাবে ওলট পালট করে এটার নাম হচ্ছে টকবক করে ফুটে ফুটে টকবক করে টকবক করে ফুটে না তার মানে হচ্ছে নিচের গরম পানি উপরে চলে আসে আর উপরের ঠান্ডা পানি নিচে চলে যায় এই যে ওলট পালট করে এটার নাম হলো কলব এটার নাম কি কলব মানুষের কলব বারবার পরিবর্তন হয় এই জন্য মানুষের কলবটাকেও কলব বলে এটা যে কত পরিবর্তন হয় এটা বুঝাবার জন্য আমি আপনাদেরকে উদাহরণ দেয় বাচ্চাদেরকে দিই একটা বাচ্চা এই কাঁপছে আমি এখন আসার সময় দেখবেন একটা লোক এখানে নামাজ পড়তে আসতেছে বাচ্চা একটা সামনে সামনে কাঁদতেছে ডাক দিল যে আমি তো এখানে যাবো মসজিদে যাবো তুমি কই যাও কান্দা থেমে গেছে একটা বাচ্চা এই কাঁদছে আপনি একটু সুরসুরি দেন হাসা শুরু করবে এইরকম ভাবে খুব দ্রুত পরিবর্তন হয় মানুষের কলব যেহেতু এরকম দ্রুত পরিবর্তন হয় এই জন্যই এই কলবটাকে কলব করে নাম রাখা হয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন এমন একটা মুহূর্ত আসবে ইসবিহুর রজুল মুমিনান ওয়ুমসি কাফেরান একজন লোক সকালে উঠবে মমিন অবস্থায় কিন্তু সন্ধ্যা হতে হতে সে কাফের হয়ে যাবে আবার সন্ধ্যা বেলায় সে মমিন সকালবেলায় সে কাফের হয়ে যাবে এরকম পরিবর্তন হবে এই পরিবর্তন থেকে যারা বেঁচে থাকে অটল থাকে এই অটল থাকার নাম হচ্ছে ইস্তেকামাত অটল থাকার নাম কি আমরা সে ইস্তেকামত নিয়ে আলোচনা করছি মমিনদেরকে আল্লাহ রাব্বুল আলমিন এরকম অটল রাখবেন ইস্তেকামত রাখবেন কোরআন আল্লাহ ওয়াদা করেছেন আমানু বিল ফিল হায়াতিদ দুনিয়া ওয়া আল্লাহ রাব্বুল আলামিন মমিনদেরকে সুদৃঢ় বাণী দ্বারা কৌলে সাবেক সুদৃঢ় বাণী দ্বারা আল্লাহ তালা দুনিয়াতে এবং আখেরাতে অবিচল রাখেন অটল রাখেন মুস্তাকিম রাখেন ইস্তেকামত রাখেন কে রাখেন মুনাফিকরা যারা মুনাফিক তাদেরকে আল্লাহ তালা এই ওয়াদা করেন নাই তাদেরকে আল্লাহ এইভাবে সাহায্য করবেন না তাদের উদাহরণ হচ্ছে কোরআনুল করিম আল্লাহ বলছেন সৌরায়ে বাকারার সতেরো নম্বর আঠারো নম্বর আয়ত আল্লাহ বলছেন মাসালুহুম কামাসালিল্লাহ মুনাফিকদের দৃষ্টান্ত উপমা হচ্ছে কামাসালিল্লাদি ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালাল একটা লোক আগুন জ্বালাইল ফালাম্মা যখন তার আশপাশ আলোকিত হয়ে গেল আলোকিত হয়ে গেলে সে সামনে পড়ে হঠাৎ করে নিভে গেল অন্ধকার এসে গেছে এখন কি হয় জাহাবাল্লাহ বিনুরিহিম এর মানে হচ্ছে একটা লোক আগুন জ্বালালো তাও সেইদের পথে চলে আসলো ইমানের সবক পাইল কোরআন হাদিসের পথে আসলো হঠাৎ করে আল্লাহ তালা তার আলোটা নিভিয়ে দিলেন নিভে গেছে তার মানে হচ্ছে সে অন্ধকারে পড়ে গেছে কোনো পীরের খপ্পরে পড়ে গেছে কোনো তরিকার খপ্পরে পড়ে গেছে আসতে তাকে আল্লাহর রাস্তা থেকে রাসুলের তরিকা থেকে মানব রচিত কোনো তরিকায় ঢুকিয়ে দিল এটাই বলছেন আল্লাহ তালা দাহাব আল্লাহ নূরহিম আল্লাহ তালা তাদের নূরকে নিভিয়ে দিলেন তারা কাহুম ফিজুলুমাতিন এবং তাদেরকে ছেড়ে দিলেন অন্ধকারের মধ্যে লাইবুসিরুন তারা কিছুই দেখতে পায় না সুম্মুম বুকমুন উমিয়ুম সাহুম লা ইয়ারজুন তারা বধির বধির মানে তারা হকের কথা আর শুনে না বুকমুন তারা বুক মন মানি মুখ বোবা তারা সত্য কথা বলে না অমিয়ন মানে অন্ধ সত্যকে তারা দেখে না পাহুমলায়ার জীবন তারা কখনো ফিরে আসবে না কি অবস্থাটা মাত্র সে আলোর পথে দাঁড়িয়েছিল সারা জীবনের অন্ধকার সারা জীবনের গুমরাহি ত্যাগ করে একটু আলোর দিশা পেল এই সময় শয়তান এসে বলল তুমি সারা জীবন অন্যায় করেছ সারা জীবন পাপ করেছ তুমি এইভাবে আল্লাহকে ডাকলে পাইবা না নিশ্চয়ই একজন পীর ধরতে হবে ওই যে দেখাইলাম না হুবহু পীরদের বইতে লেখা আছে এটা বান্দা অসংখ্য গুণা করার কারণে আল্লাহ পাক তাকে কবুল করিতে চান না পীর অনুনয় বিনয় করি আল্লাহর কাছে ওই বান্দার জন্য দোয়া করিবেন যাহাতে তিনি কবুল করেন ওই দোয়ার বরকতে আল্লাহ তারা তাকে কবুল করেন কোন বইতে লেখা আছে বেদে মারে পাত কার বই চর্মনায় পিসাবদের বই তাকে সবাই হকানি পীর বলে এই কথাগুলো বললেই তো সমস্যা পরিষ্কার লিখে দিয়েছে এটাই শয়তানের কৌশল যখন একটা লোক হেদায়তের পথে চলে আসে ইমানের পথে চলে আসে সারা জীবনের অন্যায় গুণাগুলোকে ধুয়ে মুছে আল্লাহর কাছে তবা করতে আসে শয়তান তাকে কেমনে গুমরা করে তাকে বলে তুই এইভাবে আল্লাহকে পাবি না সারা জীবন অন্যায় করেছিস গুণা করেছিস তুই একজন পীর ধর পীর অনুনয় বিনয় করে বললে তারপর আল্লাহকে পাবি এইভাবে আল্লাহর রাস্তা থেকে গোমরা করে একজন পীরের মুরিদ বানাইয়ে দেওয়া হয় এরপরে শয়তানের বাকি যত কাজ শয়তানের বাকি যত মিশন সবগুলো পীর সাহেব আঞ্জাম দেয় কিভাবে আঞ্জাম দেয় পীর সাহেব আল্লাহ রসুলের তরিকা থেকে সরাইয়া তিস্তিয়ার তরিকা সবক দেয় পীর সাহেব সবক দেয় লতিফার জিকির যদিও কোরআন হাদিসে নাই অলিরা আল্লাহকে পাওয়ার জন্য তৈরি করেছেন ছয় লতিফার জিকির করো পীর সাহেব সবক দেয় আল্লাহকে ভায়া মাধ্যম ছাড়া পাওয়া যায় না মক্কার মুশ্রেকদের সঙ্গে আমাদের পার্থক্য এখানেই মক্কার মুশ্রেকরাও আল্লাহর ইবাদত করত দেবী পূজা করত ভায়া মাধ্যম রূপে কোরআনে বলা আছে মা না বুধুহুম আমরা এই দেবী এই মূর্তিগুলোর আবাদত এই জন্য করি ওরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দিবে বোঝা গেল মক্কার মূর্তি পূজকেরা দেবী পূজকেরা প্রতিমা পূজকেরা এই মূর্তিগুলোকে আল্লাহ বিশ্বাস করত না বরং আল্লাহকে পাওয়ার জন্য এগুলোকে ভায়া এগুলোকে মাধ্যম রূপে মনে করত ভাইরা আমার এজন্য আল্লাহ রাব্বুল আলমিন পরিষ্কার করে দিয়েছেন মুনাফিকদের চরিত্র মাসালুহুম কামাসালিল্লাহ তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো সালাম্মা মা হাউলাহু যখন আশপাশ আলোকিত হয়ে গেল জাহাবাল্লাহ রিহিম আল্লাহ তালা তাদের নূরকে নিয়ে গেলেন নিভিয়ে দিলেন এরপরে এখানে নূরকে নিভিয়ে দেওয়ার মানে হচ্ছে তাদের দৃষ্টিশক্তিকে কেড়ে নিলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন অন্ধকারে এবারে তারা কিছুই দেখতে পাচ্ছে না সুম্মুন তারা তো বধির আর কখনো তারা হকের কথা শুনবে না আপনি এই লোকগুলোকে এরপরে যদি কোরআন এবং হাদিসের কথা বলেন তারা মানে এই পীরের মুরিদদেরকে আপনি কোরআনের দলিল দিয়ে বলবেন আয়াত নাম্বার লাইন নাম্বার হাদিস দিয়ে বলবেন তারপরেও তারা মানবে না তারা বলবে কি আমাদের পীর কি কম বুঝে আমাদের পীরের সঙ্গে লক্ষ লক্ষ মানুষ আছে আমাদের আলেমরা কি ভুল করেছে আপনাদের বাপদাদারা কি ভুল করে গেছে এইভাবে বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা কোরআনের আয়াত পর্যন্ত অস্বীকার করে সহি হাদিস পর্যন্ত অস্বীকার করে আল্লাহ তালা সেই জন্য বলেছেন সম্মন ওই লোকগুলো হচ্ছে বধির ওরা শুনবে না বুকমুন এই লোকগুলো হচ্ছে বোবা মুখ এরা সত্য কথা বলবে না অমিউন এরা অন্ধ সত্যকে দেখে দেখবে না ফাহুম লায়ার জেউন এরা আর কখনো ফিরে আসবে না এরা চলে গেছে কোরআনুল করিমে এই মুনাফিক যারা ইস্তেকামতের উপর থাকে না তাদের সম্পর্কে আরো সুন্দর করে বলেছেন আও তাদের তুলনা উপমা হচ্ছে ওই আকাশের মেঘের ন্যায় যাতে রয়েছে ঘন অন্ধকার জুলুমাতুন অরাদুন বজ্রধ্বনি অবর্কুন বিদ্যুৎ চমক একদিকে বিদ্যুৎ চমকাচ্ছে আর একদিকে বিকট আওয়াজ হচ্ছে মৃত্যুর ভয়ে সে কানে আঙ্গুল ঢুকিয়ে দেয় আল্লাহ তারা বলছেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আল্লাহ মুহাইতুম বিল কাফিরিন তারপর বলছেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম এত বিকট এবং মারাত্মকভাবে বিদ্যুৎ চমকায় যে যেন তাদের দৃষ্টিকে কেড়ে নিবে কুল্লামা আবা আলাহুম্মা সৌফিহি যখনই একটু আলো আলো জ্বলে উঠে বিদ্যুৎ চমকায় সামনে বাড়ে ওয়াইদা আজলাম আলাইহিম আমু আবার যখন অন্ধকার হয়ে যায় থেমে যায় তার মানে হচ্ছে এই লোকগুলোর চরিত্র হল যখন ইসলামের কোনো সুবিধা দেখে ইসলামের বিজয় দেখে তখন সামনে বাড়ে আর যখন বিপদ দেখে তখন পিছনে হটে এজন্য কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলমিনে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 আতা না মিন ফদলিহি লানা সদ্দাকান্না ওয়ালা ওয়ালা নাকুনান্না মিনাস সালিহিন তাদের মধ্যে কিছু লোক আছে এরকম যারা আল্লাহর সাথে অঙ্গীকার করে যে আল্লাহ যদি তুমি আমাদেরকে অনুগ্রহ করো আমাদেরকে যদি আল্লাহ তালা অনুগ্রহ করেন ফজল দান নেয়ামত দান করেন লানা সদ্দা কান্না আমরা অবশ্যই দান খয়রাত করব ওলানা কুনান্না মিনা সালেহীন আমরা অবশ্যই নেককার সলে হয়ে যাব ফালাম্মা আতা হুমিন ফজলিহি এরপরে যখন আল্লাহ তাআলা তাদের এই কান্নাকাটির কারণে আল্লাহ অনুগ্রহ করলেন অনেক ধন সম্পদ দিলেন বাখিলু বিহি তারা তখন তাতে কার্পণ্য করতে লাগলো কৃপদ করতে লাগলো বখিলি করতে লাগলো এবং তারা বিমুখ হয়ে ফিরে গেল এটা আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে এই চরিত্র মুনাফিকদের চরিত্র এমনে দোয়া করে আল্লাহ তুমি আমাকে এটা দাও এটা দাও আমি একেবারে দান করব ভালো হয়ে যাব আর আল্লাহ তারা যখন দান করেন তখন হিসাব করে কেমনে কোটিপতি হওয়া যাবে এটা কাদের চরিত্র আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমের সৌরায় তবার আটান্ন নাম্বার থেকে উনাশি নাম্বার উনষাট নাম্বার বলছেন অমিন মাইয়াল মেজুকাফি সদাকাত ওদের মধ্যে কেউ কেমন আছে যারা সদাকা বিষয়ে আপনাকে দোষারোপ করে ফাইন ও তো মিনহা রদ যদি তাদেরকে তা থেকে দেওয়া হয় তাহলে তারা সন্তুষ্ট হয় মিনহা আর যখন তাদেরকে দেওয়া হয় না তখন তারা অসন্তুষ্ট হয়ে যায় আর যে তারা আল্লাহ এবং আল্লাহর রাসূল তাদেরকে যা দেন এতে সন্তুষ্ট থাকত এবং বলতো আমাদের জন্য আল্লাহই যথেষ্ট তাহলে আল্লাহ তালা আল্লাহ বলছেন সাইউতিন আল্লাহ মিন ফজলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে অচিরেই দিবেন আমরা আল্লাহর দিকে ধাবিত এই কথা যদি তারা বলতো এটা হলো মমিনদের কথা যে আমরা বিপদে আপদে সর্বাবস্থায় আমরা আল্লাহর কাছেই ধর না দিব সর্বাবস্থা অটল থাকবো কার কাছে আল্লাহ রব্বুল আলমিন এজন্য আমাদের আরো কিছু চরিত্র তুলে ধরেছেন কোরআনুল বলেছেন ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাজ্জুলাল দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন যখন তাদেরকে ছায়ার মতো ম্যাঘ ম্যাঘের মতো ম্যাঘের ছায়ার মতো বড় বড় যখন তুফানগুলো তাদেরকে আচ্ছন্ন করে সমুদ্রে সফরে যাচ্ছে ছায়ার মতো ম্যাঘের মতো এক একটা বড় বড় তুফান এসে আঘাত করছে কাজুলাল দাউল্লাহ মুখলিসিন আলাহদ্দিন তখন তারা আল্লাহকে খারেজ করে একনিষ্ঠ করে আল্লাহকে ডাকে তখন আর কোনো ভায়া মাধ্যম থাকে না তখন কোনো দেবদেবী থাকে না কোনো খাজা বাবা থাকে না গাজা বাবা থাকে না ল্যাংটা বাবা থাকে না সবগুলো বাদ দিয়ে সরাসরি ডাকে কাকে এরপরে বলছেন ইলাল বাররে এরপরে যখন আল্লাহ তালা তাদেরকে শুকনোয় পার করে দিলেন তারা মুক্তি পেল মুক্তাসিদ তাদের মধ্যে কেউ আছে তখন সরাসরি কাফের না হলেও মাঝামাঝি কাফের হয়ে যায় মুক্তাসিদ মধ্যমপন্থী হয়ে যায় এরপর আল্লাহ তারা বলছেন আরাকায়াতে সুরে আনকাবুতের পঁয়ষট্টি নাম্বার বলছেন ফাইদা রাকিবু ফিল ফুলকি যখন তারা পানি জাহাজে নৌজানে আরোহণ করে দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন তারা আল্লাহকে ডাকে একনিষ্ঠ ভাবে বাররে আমি যখন তাদেরকে স্থলে পৌঁছে দেই ইদাহুম ইশরিকুন তখনই তারা সিরিকে লিপ্ত হয় ইদাহুম ইশরিকুন তখন তারা সিরিকে লিপ্ত হয় আরে সারেংটা খুব ভালো ছিল চালক খুব ভালো ছিল নেড়ে ডুবে মরতাম সব ইদাহুম ইশরিকুন এটা সুরে আনকাবুতের পঁয়ষট্টি নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের সূরা ইউনুসের বাইশ নাম্বার এবং তেইশ নাম্বার আয়াত বলছেন এগুলো মনে হচ্ছে যেন বরিশালের জন্য আয়াত আমি যখন ছোটবেলায় একেবারে পিচ্ছি তখন বরিশাল সেই বরগুনা থেকে আমার বাড়ি বরগুনাতে বরগুনা থেকে তখন ঢাকায় আসতে কাঠের লঞ্চ ছিল এখন তো বিশাল বিশাল বিলাসবহুল লঞ্চ এসি রুম লঞ্চ পর্যন্ত আছে তখন ছিল কাঠের দোতলা লঞ্চ আর তখন নদীতেও ঢেউ ছিল বেশি মেঘনার মোহনায় যখন পরত রাত্র একটার পরে মনে হয় যেন কাপড় যেরকম কাছে এরকম উপর নিচ হতো আর যে মানুষেরা ঘুম বাদ দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করছে একবার এরকম হলো যে সবাই আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করলো প্রচন্ড রকমের বাতাস সবাই আদান দেওয়া শুরু করলো আমাকে বললো ছোট মানুষ হুজুর আদান দাও আদান দাও এর মধ্যে হিন্দু ছিল কয়েকটা তারা বলো রাম রাম ভগবান ভগবান মুসলমান যারা ছিল ওখানে দাড়ি কামানো ঠিকই এরপরে হয়তো কোনোদিন নামাজও পড়ে নাই হিন্দুদেরকে মারতে গেল বেটা এমনি বিপদে পড়ি আর তুই রাম রাম করিস ভগবান ভগবান আল্লাহ ডাক হিন্দুরা সব বাদ দিয়ে ডাকা শুরু করলো আল্লাহ আল্লাহ আল্লাহ আমি তখনও এই কোরআন আয়াতগুলো পড়ি নাই এখন বুঝে আছে আল্লাহ তারা ঠিকই বলেছেন এই বরিশাল থেকে আসার লঞ্চের লোকগুলো বাস্তব প্রমাণ আল্লাহ বলছেন সুরা ইউনুসের বাইশ নম্বর আছে হুয়াল্লাদি ইউসাইরুকুম ফিল বাররি ওয়াল বাহারি ওই আল্লাহ তাআলা যিনি তোমাদেরকে স্থল এবং সমুদ্রে ভ্রমণ করান হাত্তা ইদা কুমতুম ফিল ফুলকি এমনকি যখন তোমরা নৌকায় থাকো ওয়াজারাইনা বিহিম বিরিহিন তাইয়িবাতিন এবং তাদেরকে নিয়ে চলতে থাকে অনুকূল হাওয়ায় বিরিহিন তৈবাতিন অনুকূল আবহাওয়ায় চলতে থাকে ফারিহু বিহা তখন তারা আনন্দ করতে থাকে টাইটানিকের নাম শোনেন নাই ক্যাপ্টেন ঘোষণা করল একটা সোলা ডুবতে পারে কিন্তু টাইটানিক ডুবতে পারে না তোমরা ফুর্তি করো ওটার ভিতরে খেলার বিনোদনের মাঠ পর্যন্ত ছিল যখনই ছেড়ে কিছু দূরে গেল সাগরের ভিতরে ডুবন্ত বরফ খণ্ডের সঙ্গে আঘাত লেগে টাইটানিকের তলা ফেটে গেছে পানি ঢুকতে শুরু করলো ওই ক্যাপ্টেন যে এতক্ষণ পর্যন্ত দম্ভ করে বলেছিল একটা শোলা ডুবতে পারে টাইটানিক ডুববে না সারা দুনিয়ায় খবর চাইতে সাহায্য চাইতে লাগলো টাইটানিক জলমগ্ন হচ্ছে তোমরা সাহায্য করো পুরা দুনিয়ার থেকে সাহায্য করার জন্য ছুটে আসলো টাইটানিক ডুবে গেল লোকগুলো মরে গেল কয়েকটা লোক তারা উদ্ধার করতে পেরেছিল কারণ সাক্ষী থাকা দরকার আছে সব মরলে কেমনে হবে আল্লাহ তালাই কিছু লোককে রক্ষা করেন যাতে ওরা সাক্ষী দিতে পারে আল্লাহ কনে বলেছেন ওই আল্লাহ তালা যিনি তোমাদেরকে স্থানে এবং সমুদ্রে ভ্রমণ করান হাত্তা ইদা কুমতুম ফিল ফুলকি তোমরা যখন নৌকায় ছিলে অজারাইনা বিহিম্বিরি হেন্তাইবাতিন এবং তোমাদেরকে নিয়ে ওই পানি জাহাজ অনুকূল আবহাওয়ায় চলতে থাকলো অফারিহু বিহা এবং যাত্রীগণ সবাই আনন্দ উল্লাস করতে লাগলো আল্লাহ তারা বলছেন যা আতহারিহন আসিফুন হঠাৎ করে এমন সময় ঝড় হওয়া শুরু হয়ে গেল মাকান এবং চারদিক থেকে ধেয়ে আসতে শুরু করলো তরঙ্গ তুফান চতুর্দিক থেকে ধেয়ে আসতে শুরু মিনকুল্লে মাকান চারদিক থেকে তরঙ্গ ধেয়ে আসতে শুরু করলো অজন্য আন্নাহুম ওহি এবং তারা নিশ্চিত তারা নিশ্চিত ধারণা করতে লাগলো যে এখন তাদেরকে এই তুফান পরিবেষ্টন করবে তাদেরকে ঘেরাও করা হয়েছে দাবুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন তারা এবারে আল্লাহকে ডাকতে শুরু করলো মুখলিসিন আলাহুদ্দিন সব খাজা বাবাকে বাদ দিয়ে গাজা বাবা বাদ দিয়ে পীর বাবা বাদ দিয়ে ল্যাংটা বাবা বাদ দিয়ে গাউসুল আজম বাদ দিয়ে জুলফে দারাজ গেসু দারাজ বান্দা নওয়াজ খাজা নওয়াজ সবগুলোকে বাদ দিয়ে দাবুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন শুধুমাত্র আল্লাহকে ডাকতে শুরু করলো আর বলতে লাগলো লাইন আংজাইতানা মিনহাজিহি আল্লাহ তুমি যদি আমাদেরকে এইবার আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো লানা কুন আন্নামিনা শাকিরিন আমরা একেবারে তোমার কৃতজ্ঞ বান্ধব অন্তর্ভুক্ত হয়ে যাব একেবারে আল্লাহ আল্লাহওয়ালা হয়ে যাব তোমার শুক্রিয়া আদায় করব আল্লাহ বলছেন ফালাম্মা আংজাহুম যখন তাদের এই অনুনয় বিনয় কাগতি মিনতি শুনে আল্লাহ তাদেরকে নাজাদ দিলেন হঠাৎ করে তারা অন্যায় ভাবে জমিনে সীমা লঙ্ঘন করে সিরিকে লিপ্ত হয়ে যেতে শুরু করে আল্লাহ সেটাই বলেছেন সুরান কাবুদের পঁয়ষট্টি নম্বর বললেন যখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন কিনারায় পৌঁছে দিলেন ইদাহম তারা তখনই সিরিকে লিপ্ত হয়ে গেল আল্লাহ তালা এই জন্য বলেছেন রহমাতান মানুষের চরিত্র বড় খারাপ সুরায় রুমের ছত্রিশটা মধ্যে বলছেন ইদা আদাক রাহমাতান যখন আমি মানুষকে আমার পক্ষ থেকে রাহমাতের স্বাদ আস্বাদন করাই ফারিহ বিহা তখন তারা তাতে আনন্দিত হয় আর ওয়াইং তুসিবহুম সাইয়া তুম্বিমা কদ্দামাত আইদিহিম আর যদি তাদের কৃতকর্মের কারণে তাদের উপরে অকল্যাণ পৌঁছে বিপদ আপদ আসে তখন ইদাহুম ইয়াকনাতুন তখন তারা হতাশ হয়ে পড়ে সুরায় রুমের ছত্রিশ নম্বর আয়াত এজন্যই আল্লাহ রাসুল সাল আলাইহি ওসাল্লাম মুসলিম শরীফের সহি হাদিস সাত হাজার দুইশো বিশ নম্বর হাদিস আছে আনিব ওমর রাজি আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম কল রসুল আকরাম সাল আলহি ওসাল্লাম বলেন মাসালুল মুনাফেকে মুনাফিকের উপমা হচ্ছে ওই উদ্ভ্রান্ত পাঠার মতো যেই পাঠা দুইটা বকরি দুই পাল বকরির কাছে মাঝে ঘোরাফেরা করে একবার এই বকরির কাছে যায় একবার এই বকরির পিছনে ঘোরে একবার এই ছাগলের পিছনে আবার ওই ছাগির পিছনে এইরকম ঘোরে এটা মুসলিম সবের হাদিস আমার বানানো কথাটা কি মারাত্মক দৃষ্টান্ত আল্লাহ রাসুল সাল্লাম বলছেন মাসালুল মুনাফেক মুনাফেকের দৃষ্টান্ত উপমা হচ্ছে কাশাতিল আয়রতে বাইনাল গনামাইনে দুই পাল বকরির মাঝে উদ্ভ্রান্ত পাঠার মতো তাইর ইলাহা আজহি মার্রাতান ওয়া ইলাহা আজহি মার্রাতান একবার এই বকরির কাছে একবার ওই বকরির কাছে সে উদ্ভ্রান্ত পাগলের মতো ঘুরতে থাকে অফি রেওয়ায়তের নাসাই নাসাই শরীফ আদিশটা আছে এখানে একটু বেশি আছে পাঁচ হাজার বাউন্ন নম্বর হাদিস নাসাই শরীফের সেখানে বলা আছে সে সিদ্ধান্ত নিতে পারছে না কোন ছাগলের পিস লইবে এরকম ভাবে মুনাফিকরা কোন দলে যাবে কার দলে থাকবে এই সিদ্ধান্ত নিতে পারে না আর মমিন যারা তারা সব সময় আল্লাহর কাছে অটল থাকে অবিচল থাকে আল্লাহর হুকুমের উপরে তারা ইস্তেকামত থাকে আমি আলোচনা করছিলাম ইস্তেকামত নিয়ে ইস্তেকামত অটল থাকা কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলমিন মমিনদেরকে সেজন্য বলেছেন ইসাবিতুল্লাহুল্লাদিনা আমানু বিল কৌলি সাবিতে ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখেরা আল্লাহ তালা মমিনদেরকে দুনিয়ার জীবনেও আখেরাতের জীবনেও আল্লাহ তালা তাদেরকে সুদৃঢ় এবং অচল অবিচল রাখবেন ইস্তেকামত রাখবেন তারা হকের উপরে থাকবে এজন্য মুসলিম শরীফের সই হাদিস সাত হাজার ছয়শো বিরানব্বই নম্বর হাদিস সোহেব রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله خير وليس ذلك لأحد إلا للمؤمن রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে মমিনের অবস্থাটা বড় আশ্চর্যজনক মমিনের সব অবস্থাটাই ভালো বিপদেও ভালো আবার সুখেও ভালো দুঃখেও ভালো স্বচ্ছ অবস্থায় ভালো অস্বচ্ছ অবস্থায় ভালো এইটা শুধুমাত্র মমিনের বেলায় হতে পারে অন্য কারো বেলায় হয় না কিভাবে আল্লাহ রসুল ব্যাখ্যা দিয়েছেন বলছেন এটা মমিন ছাড়া অন্য কারো বেলায় এমনটা দেখা যায় না ইন যখন তার কাছে কোনো আনন্দের মুহূর্ত আসে ভালো অবস্থানে থাকে সাকারা মমিন তখন সুক্রিয়া আদায় করে কৃতজ্ঞতা আদায় করে যে এগুলো আমার কোনো বাহুবলের কারণে অর্জিত হয় নাই এটা দিয়েছেন কে সাকারা শুক্রিয়া আদায় করে না খয়রান লাহু এটা তার জন্য মঙ্গল হলো ওয়াইন আসাবাতহু দাররাউ আর যদি তার কোনো বিপদ আছে অশুভ মুহূর্ত আসে অকল্যাণ আসে সবার সে তাড়াহুড়া করে না বরং সে সবর করে ধৈর্য ধারণ করে ফাঁকা না খায়ের আল্লাহু এটা তার জন্য ভালো দেখেন না কি অবস্থা শেয়ার ব্যবসা করতে গিয়ে লস খেয়েছে আত্মহত্যা করে মরল এই লোকগুলো কি মমিনরা এটা করে না মমিনরা তিন লোকের বিপদ আসতে হবে কার জন্য তবে আমি আবার শেয়ার ব্যবসা সমর্থন করছি না শেয়ার ব্যবসা হচ্ছে বর্তমান সময়ের আধুনিক জুয়া এটা কি আধুনিক জুয়া আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আখিরি জমানায় মানুষ মদ পান করবে না বেগাই রেশমিহি মদ পান করবে তবে নাম রাখবে ভিন্ন ওই মদের নামে নাম রাখে না ভিন্ন নামে নাম রেখে মদ পান করবে মানুষ সুদ খাচ্ছে নাম দিচ্ছে মুনাফা এই যে ইসলামী ব্যাংক বলেন আরে এখন তো ব্যাংকের ছাতার মতো ইন্স্যুরেন্স কোম্পানি বেরিয়েছে আচ্ছা আপনি বলেন আমি ধরেন একটা ঝুঁকি ওই যে কি করে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে একটা হিসাব খুললাম দশ লাখ টাকা প্রতি বছর আমি এক হাজার টাকা বা দশ হাজার টাকা দিব দশ বছর মেয়াদি কিন্তু যদি দুই বছর পরে আমি মারা যাই তাহলে ওই দশ লাখ টাকাই পাবে ঠিক কিনা তো দশ লাখ টাকা দিল থেকে আপনি যে বললেন যে আমার টাকা নিয়ে ব্যবসা করে আপনি আমাকে মুনাফা দিচ্ছেন আপনি মুনাফা দিবেন আমি তো মারা গেলাম দুই বছর পরে অ্যাকাউন্ট খোলার পরে এখন আপনি দশ লাখ টাকা দিবেন কোথেকে দিবেন এছাড়া এগুলোর মধ্যে অনেক ঘাপলা ঘাপলাবাজি ধোকাবাজি আছে এখন বিভিন্ন কোম্পানি বেরিয়েছে M L M company multi level company আছে না কতগুলো আমাদের অনেক ভাইরা আগে তাওহিদের দাওয়াত দিত মাশাল ইসলামের দাওয়াতের জন্য পাকা ছিল এই শয়তান এসে এই লোকগুলোকে দেখলো মাশাল ভালো দাওয়াত দিতে পারে এদেরকে নিয়ে গেছে এই সমস্ত কোম্পানিতে আগে তারা দিত দাউহিদে দাওয়াত আল্লাহ এবং রাসুলের কথা এখন দাওয়াত দেয় ডান আর বান এই সমস্ত ভণ্ডামি মানুষকে বুঝায় এই যে ভণ্ডামিগুলো শুরু হয়েছে এগুলো কোনো ভালো আলেমেরা এগুলোকে জায়েজ বলে নেই তাওহিদবাদী না প্রচলিত যে আলেমরা আছে এদের মধ্যেও যারা ভালো আলেম তারা এই সমস্তগুলোকে যায় বলে না এখন বলবো অনেক মুক্তিদের পক্ষ আছে এরকম তো পয়সা দিলে মুক্তি অনেক কেনা যায় বহুত মুক্তি পয়সা দিলে কেনা যায় যুগে যুগে আল্লাহর নবীরা যে দিন নিয়ে আগমন করেছেন দিনগুলো ধ্বংস করেছে কি আলেমদের ফতুয়া ছাড়া একদল আলেমরাই ফতুয়া দিয়েছে যুগে যুগে এজন্য মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত একটা দেশ কোরআন এবং সুন্না মোতাবেক চলে না অতক্ষণ পর্যন্ত সেখানে খুচরা কোনো ইসলাম কায়েম করা সম্ভব না কারণ আপনি একটা ইসলামী ব্যাংক করলেন এটা চলতে গেলে বাংলাদেশ ব্যাংক এরকম ভাবে আপনার এই দেশের প্রচলিত ব্যাংকের সাথে লেনদেন আছে আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে লেনদেন করতে হয় কাজী কমপক্ষে আভ্যন্তরীণভাবে আপনি যদি ইসলামের উপরে চলতে চান তাহলে এই দেশের সমস্ত ব্যাংক কি হতে হবে সমস্ত ব্যাংক চলতে হয় বাংলাদেশ ব্যাংকের অধীনে বাংলাদেশ ব্যাংক কি ইসলামের ব্যাংক না সুদী ব্যাংক তাহলে বাংলাদেশ ব্যাংকের অধীনে কি করে ইসলামিক ব্যাংক হতে পারে যাই হোক তারপরেও যদি তারা বলে আমরা চেষ্টা করছি ভিন্ন কথা চেষ্টাটা খালি ব্যাংকের ক্ষেত্রে না করে বরং আদালতে এরকম সংসদে সব জায়গায় আল্লাহর বিধান কায়েম করার চেষ্টা করেন তাহলে ব্যাংক এমনি ইসলামী হয়ে যাবে ঠিক কিনা ওইখানে খবর নাই আর এখানে খালি ব্যাংকটাকে ইসলামীকরণ করার চেষ্টা করছি কি জন্য সুবিধাবাদ জিন্দাবাদ নাকি এরকম ভাবে দিন কায়েমের ক্ষেত্রে আল্লাহর রাসুল সাল্লাম বলেছেন আমুর কুম্বে খনসিন আমি তোমাদের পাঁচটা কাজের আদেশ করছি আল্লাহ আমার আমারানি বিহিন্না আল্লাহ তালা আমাকে ওই পাঁচটা কাজের আদেশ করেছেন বিল জামা আমি ইসলামী অত্তা আমি হিজরত ওয়াল আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ বলছেন আল্লাহ হুকুম করেছেন বিল জামা মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হয়ে একজন আমিরের নেতৃত্বে একটা জামার অন্তর্ভুক্ত হতে হবে আছে সেগুলো গণতন্ত্রে দল তৈরি করছে বিভিন্ন রকমের এই দেশে ঐক্যজোট তৈরি করেছে ছয়টা এরপরে বিভিন্ন দল তৈরি করা হচ্ছে অথচ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বিল জামা আল্লাহ তালা কোরআনে হুকুম করেছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো খবরদার বিচ্ছিন্ন হয়েও না দলে দলে বিভক্ত হয়েও না কোরআনে আল্লাহ আরো বলেছেন তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ ভাবে একসাথে ধারণ করো বিচ্ছিন্ন হইও না এ আয়াতের আলোকে আল্লাহ নবী সমাধান দিয়েছেন যে মুসলিমদের একজন ইমাম থাকবে একজন লিডার থাকবে আল ইমাম উজ্জুন্না ওই ইমাম হচ্ছে ঢাল বুখারির হাদিস খুলে দেখুন বাবুন আল ইমাম উজ্জুন্না কিতাবুল জিহাদের একটা অধ্যায়ের শিরোনাম ইমাম হচ্ছে ঢাল মুসলিম জাতির একজন ইমাম থাকবে সেই ইমাম হবে ঢাল ঢালের আড়ালের থেকে যেরকম ভাবে যুদ্ধ করে এরকম মুসলিম জাতি এক ইমামের নেতৃত্বে যুদ্ধ করবে আজকে যদি বাংলাদেশে সত্যিকার অর্থে দিন কায়েমের জন্য চেষ্টা হতো এই সব দলগুলো ভেঙে দিয়ে সব লোক একজন ইমামকে নেতা মানত তার কাছে বায়াত দিত তাহলে বাংলাদেশে প্রায় তিন লাখ মসজিদ হাজার হাজার মাদ্রাসা লক্ষ লক্ষ আলেম সব যদি এই ঢাকার বুকের আসপদে নেমে আসতো এক ইমামের নেতৃত্বে আমরা লড়াই করব যুদ্ধ করব শহীদ হয়ে যাব যতক্ষণ পর্যন্ত আল্লাহর সংবিধান কোরআনের বিধান কায়েম হবে অতক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ত্যাগ করব না এটা হলে এই দেশে ইসলাম ছাড়া কিছু থাকতে পারে কিন্তু আমরা গণতন্ত্রের ট্যাবলেট খেয়েছি গণতন্ত্র মানেই তো দল তৈরি করা আল্লাহ বলেন দল তৈরি করো না গণতন্ত্র বলে দল তৈরি করো একটা সরকারি দল অনেকগুলো বিরোধী দল এর মধ্যে একটা প্রধান বিরোধী দল আল্লাহ বলছেন বিধান চলবে একমাত্র ওহির বিধান মায়ু হাইলাই কেন রব্বিকা রবের পক্ষ থেকে যারা ওহেই তার অনুসরণ করো গণতন্ত্র বলে of the people by the people for the people আল্লাহ তারা বলছেন সংখ্যাগরিষ্ঠের মতের অনুসরণ করো না হে নবী আপনি যদি এই পৃথিবীতে যারা বসবাস করছে এদের সংখ্যাগরিষ্ঠ লোকদের মতের অনুসরণ করেন এদের লোক আনসারিল্লাহ তারা আপনাকে আল্লাহ রাস্তা থেকে গোমরা করে ছাড়বে পদভ্রষ্ট করে ছাড়বে বিভ্রান্ত করে ছাড়বে তার মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠ লোক কি ভোট দিল কোন দলকে সমর্থন করলো এটা মানা যাবে না মমিনদের নেতা নির্বাচিত হবে আল্লাহ তারা হুকুম দিয়েছেন ও আমরুহুম সুরাবাহুম মমিনদের সুরার মাধ্যমে ফেসলা হবে অসাহাবির হুম ফিলামর আল্লাহ তারা শিও নবীকে বলেছেন আপনি ওদের সঙ্গে পরামর্শ করুন এ ওদের সঙ্গে করতে কারা শিক্ষিত অশিক্ষিত সুৎখর ঘুষখোর মৎখর জুয়াচর এদের সঙ্গে না যারা আল্লাহ নবীরা বাস্তব আমাকে দেখিয়েছেন সাহাবায়করামদের মধ্যে যারা বিচক্ষণ যারা জ্ঞানী গুণী এরকম লোকদের সঙ্গে পরামর্শ করতে আল্লাহ বলেছেন তাদের সঙ্গে পরামর্শ করেছেন আল্লাহর নবী কি কোনো গণভোট দিয়েছিলেন কোন গণভোটের ব্যবস্থা করেছিলেন সাহাবায়করাম করেছিলেন এজন্য মনে রাখতে হবে আজকের মুসলিম জাতি আল্লাহর নবীর নির্দেশনা ত্যাগ করে আল্লাহ কোরআনের নির্দেশ ত্যাগ করে ইসলাম কায়েমের জন্য বিভিন্ন পন্থা দখল করেছে কি জন্য কারণ ইসলামে ইস্তেকামত থাকা অটল থাকা বড় কঠিন এজন্য এখানে যে আজকে জেহাদের কথা বলা হয় তাহলে আমেরিকা বলবে এরা জঙ্গিবাদ এমনি ভাবে আজকে শুধু এরা জেহাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তা না এরা জেহাদ না করার অন্যায় গুনায় গুণাগার হয়েছে তা না বরং যারা কোরআনের কথা বলে যারা জেহাদের কথা বলে তাদেরকে আজকে প্রকাশ্যে তারা ঘোষণা করছে এরা জেএমবি এরা অমুক তুমি এই বলে কালারিং করে দিচ্ছে ঠিক কিনা এদি খ্রিস্টানদের চক্রান্ত এটাই ওরা বলেছে আপনারা র্যান্ডের রিপোর্ট পড়েছেন ইন্টারনেটে দেখবেন র্যান্ড ইনস্টিটিউটের লেখা পড়বেন R A N D Rand এটা লিখে ইন্টারনেটে সার্চ দিবেন র্যান্ডের রিপোর্ট চলে আসবে বিস্তারিত বললে পাবেন সেখানে বলেছে তোমরা যদি দেখো একজন এক পাশে মোল্লা ওমর জাহাদের বক্তব্য দিচ্ছে রাস্তার আর এক পাশে আর একজন মোল্লা বরডলিকে তৈরি করে দাও যে তার বিরুদ্ধে ফতুয়া দিবে তোমরা যদি একদিকে দেখো একজন লোক জাহাদের পক্ষে কথা বলছে তার বিপক্ষে ওদের থেকে আর একবার আলেম তৈরি করে দাও যারা ওর বিপক্ষে ভতুয়া দিবে ভাইরা আমার এইগুলো কেন হচ্ছে আজকে ইস্তেকামত যারা বলছে ইস্তেকামত আল্লাহর হুকুম যারা রয়েছে রাসুলের তরিকা যারা রয়েছে এর উপর অটল থাকা বড় কঠিন কারণ তাহলে কুফাররা পয়সা দিবে না তাহলে কুফাররা সমর্থন দিবে না এদেশের সেকুলার মুসলিমরা সমর্থন দিবে না পপুলার মুসলিমরা সমর্থন দেবে না এই জন্য তারা বিভিন্নভাবে আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে রাসুলের তরিকা ছেড়ে দিয়ে বিভিন্ন পন্থায় চোরা পথে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখছে এই জন্য আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন হজরতে এমনি আব্বাস রাজি আল্লাহ তালাম থেকে বর্ণিত তিরমিজির হাদিস দুই হাজার পাঁচশো ষোলো নম্বর হাদিস বলছেন যে কুন্ত খালফান নবী সাল্লাহ সাল্লাম ইয়মান আমি একদিন আল্লাহর নবীর পিছনে ছিলাম একটা বাহনে আল্লাহ নবীর পিছনে ছিলাম ফকাল গুলাম ইন্নি ওয়াল্লিমুকা কালিমাতিন হে বালক আমি তোমাকে কয়েকটা বাক্য শিক্ষা দিচ্ছি ভালো করে মুখস্থ করো এক নাম্বার হচ্ছে এহফাজিল্লাহ ইয়াহফাজকা তুমি আল্লাহর হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবেন আল্লাহর হেফাজত করার মানে হচ্ছে আল্লাহ তালার বিধান আল্লাহর দিন হেফাজত করো অটল থাকো আল্লাহ তোমাকে হেফাজত করবেন হেফাজত করবেন কে এহফাজিল্লাহ তাজির হুতু জাহাক তুমি আল্লাহকে হেফাজত করো তুমি আল্লাহকে তোমার সামনে পাবে ওয়াইদা সাল তাফাত আলিল্লাহ আর যখন তুমি চাবে শুধুমাত্র কার কাছে চাবে আলী আল্লাহর কাছে চাবে ওয়াইদা স্তান তাফাস্তাইন বিল্লাহ আর যখন তুমি সাহায্য চাবে তো শুধুমাত্র আল্লাহর সাহায্য চাবে ওয়া আলাম জেনে রাখো আন্নাল উম্মাত আলাউ ইজতামাআত আলা আইয়ান ফাউকা বিশাইইন সমস্ত সৃষ্টি সমস্ত মখলুক অন্য রওয়াতে আছে আন্নাহলা সামাওয়াত রাত আসমানবাসী ওয়াল জিন্না ওয়াল ইনসা জিন ইনসান আসমানবাসী জমিনবাসী সব যদি একত্র হয় আলা আইয়ান ফাউকা বিশাইইন তোমার কোন উপকার করার জন্য লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কদ কাতাবাহুল্লাহু লাকা সকলে মিলে তোমার কোনো উপকার করতে পারবে না শুধু অতটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তারা আগের থেকে তোমার জন্য লিখে রেখেছেন পক্ষান্তরে যদি আসমানবাসী জমিনবাসী ফেরেস্তা মানব দানব সব একাত্ম হয় আলা ইয়াদুর রু কাবে সাইন তোমার কোনো ক্ষতি করার জন্য লামিয়াদুর রু কাইল্লেবে সাইন কাদ কাতাবাহুল্লাহ আলাইকা তাহলে তোমার পক্ষ আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য যেই পরিমাণ লিখিত আছে বরাদ্দ আছে এর বেশি কিছুই করতে পারবে না এরপরে আল্লাহ রাসুল বলছেন রুফি আতিল আকলামু ও জাফাতি সহসু কলম তুলে রাখা হয়েছে আর খাতা শুকিয়ে গেছে আল্লাহ তালার লিখিত খাতা শুকিয়ে গেছে এর মধ্যে কোনো পরিবর্তন হবে না এজন্য মনে রাখতে হবে আমাদের সাহায্য করা মালিককে আর দুনিয়ার সমস্ত লোক মিলে যদি আমার উপকার করতে চায় করতে পারবে অতটুকুই পারবে যতটুকু লিখে রেখেছেন কে আর দুনিয়ার সমস্ত মানুষ একাত্র ক্ষতি করতে চায় কতটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তালা আগের থেকে লিখে রেখেছেন এই জন্য আমাদেরকে অটল থাকতে হবে আহ খাব্বাবে নারাতি আল্লাহ তাদের বর্ণিত আছে তিনি বলেন আমরা সাকাও নাইলা রাসুল্লাহ সাল্লাহ মোতাবাসিদুল বুরদাত আল্লাহ ফিজিল কাবা আল্লাহর নবী একদিন কাবার ছায়ায় একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন এই সময় আমরা গিয়ে বললাম আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাবেন না আমাদের জন্য কি আল্লাহকে দোয়া করবেন না আমরা তো ধ্বংস হয়ে যাচ্ছি আর সহ্য হচ্ছে না আল্লাহ রসুল সাল্লাম শুয়েছিলেন উঠে বসলেন আল্লাহ বললেন কান আর রজুলু ফি কাবলা তুমি ফিল ফিহি তোমাদের আগের লোকদের অবস্থা জানো তাদের এক একজনের জন্য গর্ত খনন করা হতো এরপরে তাদেরকে গর্তে ফেলে দেওয়া হতো এরপরে তাদের কাছে করা টানা হতো ফাইউদাওয়ালারাসিহি অতবার সেই করাতকে তার মাথার উপরে রেখে দেওয়া হতো ফাইউসাব কবি ইসনা তাইনে এরপরে তাদেরকে সেই করাত দিয়ে দুই ভাগ করে চিরে ফেলা হতো অমায়াসুদ্দালিকান্দিনহি এরপরেও তাদেরকে এত কষ্ট তাদেরকে দিনের থেকে এক চুল পরিমাণ সরাতে পারত না অয়ুমসাতুবিআমসাতিল হাদিদে আর তাদের এক একজনের লোহার চিরুনি দিয়ে তাদের মা দুনা লাহমিহিন আজমিনা আসমিন তাদের গোস্তগুলোকে রোগগুলোকে চিরুনি দিয়ে লোহার চিরুনি দিয়ে ছিঁড়ে ফেলা হতো এরপরেও তাদেরকে আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ সরাতে পারত না অল্লাহি আমরা আল্লাহর কসম আল্লাহ তালাই দিনকে পরিপূর্ণ করে ছাড়বেন এমনকি একজন আরোহী সানা থেকে হাজরামাউত পর্যন্ত ভ্রমণ করবে একা একা লাফিল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না আমি জিবালা গানামিহি অথবা বকরি নেকড়ে বাগে নিতে পারে এই ভয় থাকবে এছাড়া আর কোনো ভয় থাকবে না ওয়ালা কিন্নাকুম তাস্তাজিলুন কিন্তু তোমরা বড় তাড়াহুড়া করছো তোমরা বড় তাড়াহুড়া করছো ভাইরা আমার এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুকুম দিয়েছেন আল্লাহ তালা হুকুম দিয়েছেন অটল থাকা ইস্তেকামত আমি আলোচনা ইস্তেকামত নিয়ে অটল থাকা রাসুল আকরাম সাল আলাইসাল্লাম যখন দেখতেন আল মুস্তাদ আল হাকেম আল সাহিহাইন লিন্নি সাপুরি সেখানে লিখেছেন পাঁচ হাজার ছয়শ ছেচল্লিশ নম্বর হাদিসে আর ইবনে সাহাদ কলা কান আম্মার ইবনে ইয়াসের ও আবু হুয়াম্মু আহল বাইত ইসলামিন কান আবানু মখজামি আজদিবুন আহম বানু মখজুম আম্মার ইবনে ইয়াসেরকে তার বাপকে তার মাকে শাস্তি দিচ্ছিল রাসুল ইসলাম দেখতেছেন শাস্তি দেওয়া হচ্ছে তাদেরকে চরম শাস্তি দেওয়া হচ্ছে আম্মারের মা সুমাইয়াকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করা হলো ইসলামের প্রথম শহীদের নাম কি সুমাইয়া রাজি আল্লাহ তালা আনহা মক্কার একজন মহিলা ইসলাম গ্রহণ করার কারণে যার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছিল আল্লাহর নবী যখন তাদেরকে দেখলেন فقال رسول الله صلى الله عليه وسلم صبرا يا آل ياسر صبرا يا آل ياسر فإن موعدكم الجنة হে ইয়াসের পরিবার সবর করো সবর করো তোমাদের জন্য আমাদের তোমাদের জন্য আল্লাহর ওয়াদা হচ্ছে জান্নাত এইভাবে অটল থাকতে বলেছেন কোরআনুল কারিম সূরা আসর আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক্কে ওয়াতাওয়াসাউ বিস সবর মুমিনদের বৈশিষ্ট্য হকের উপরে থাকতে হবে হকের দাওয়াত দিতে হবে হকের দাওয়াত দিলে বিপদ আসবে সেজন্য সবর করতে হবে ভাইরা আমার এই জন্য যদি ইস্তেকামত থাকে আল্লাহ বলছেন কোনো ভয় নাই কোরআনুল কারিমের সুরায় আহকাফের তেরো নম্বর চোদ্দ নম্বর আল্লাহ বলছেন এবার শুনুন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুন আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছেন কে সুম্মাস্তাকামু এরপর ইস্তিকামত থাকে অটল থাকে অবিচল থাকে বিচলিত হয় না ইস্তেকামাত থাকে কুফফারদের শক্তি দেখে ভয় পায় না অটল থাকে ফালা তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই সাবুল জান্না এরা হচ্ছে জান্নাতবাসী খালিদিনা ফিহা তারা চিরস্থায়ী জান্নাতে থাকবে কানু ইয়ামালুন তারা যে আমল করেছে তার বিনিময় স্বরূপ আল্লাহ তারা তাদেরকে জান্নাত দিবেন এরপরে সূরা ফুসসিলাতের তিরিশ থেকে বত্রিশ মধ্যে আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছেন কে এরপরে তারা অটল থাকে তাদের উপরে ফেরেস্তার অবতীর্ণ হয় ফেরেস্তারা নাজিল হয় আর অভয় দিতে থাকে আল্লাহ তাহাফু তোমাদের কোনো ভয় নেই তোমরা ভয় করো না ওয়ালা তাহাজানু কোনো চিন্তা করো না ভয় করো না দুনিয়ার কাফেরদের কত বড় শক্তি আছে চিন্তা করো না পরে কি হবে আমার বউ কি হবে বাচ্চা কি হবে আমার খানকা কি হবে দরগা কি হবে ওয়ালা তাহাজানু ভয় করো না চিন্তা করো না ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের জন্য তোমাদের ওয়াদা করা হতো হতো নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতি দুনিয়া ফিল আখেরা আমরা তোমাদের সঙ্গে বন্ধু হিসেবে আছি দুনিয়ার জীবনেও তোমাদের সঙ্গে আছি আখেরাতেও তোমাদের সঙ্গে আছি আর তোমাদের জন্য সেখানে রয়েছে যা তোমাদের মন চাবে এবং সেখানে তোমরা যা দাবি করবে সব পেয়ে যাবে গফুর রহিম আল্লাহর পক্ষ থেকে মহান আল্লাহ ক্ষমাশীল দয়াময় আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি কার মেহমানদারি এই মেহমানদারির জন্যই তো তৈরি থাকতে হবে এই জন্য আপনারা জানেন আজকে আমি পরে প্রায় বলি লক্ষ কোটি মুসলমান দেড়শো কোটি মুসলমান গত জুমাতে যুগ যুগ ধরে আমরা শুনি ফিলিস্তিনের মুসলমানদের গুলি করা হচ্ছে গত জুমাতেও ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস মসজিদে গুলি করা হয়েছে ঠিক কিনা আপনারা দেখেছেন সেখানে যুবককে হত্যা করা হয়েছে গুলি করা হয়েছে আগুন লাগানো হয়েছে মুসলমানদের হত্যা করা হচ্ছে মুসলমানদের কোরআনুল করিমকে এই আমেরিকান সৈনিকেরা আফগানিস্তান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এই জন্য মুসলমান কি প্রতিক্রিয়া করলো কিছু মিছিল মিটিং করলো শেষ বর্তমানে মিছিল মিটিং যে হবে না কুফারদেরকে পুরা দুনিয়ার যেখানে পাওয়া যায় সেখানে আমেরিকা অ্যাটাক করতে হবে ঠিক কিনা আপনারা জানেন আজকে কাফের শুধু আফগানিস্তানে নয় আমি প্রায় বলে থাকি আফগানিস্তানে যেমন আমেরিকার বিরুদ্ধে লড়াই হচ্ছে ফিলিস্তিনে লড়াই হচ্ছে কাশ্মীরে লড়াই হচ্ছে চেতনিয়া বস্তে লড়াই হচ্ছে সোমালিয়া লড়াই হচ্ছে বাংলাদেশেও সেই একই কুফার আছে বাংলাদেশি মুসলমানদের জন্য ফরজ হয়ে গেছে যেই কাফের আফগানিস্তানে মুসলমানদের হত্যা করছে মুসলমানদের কোরআন পুড়িয়েছে যেই কাফের ফিলিস্তিনি ভাইদেরকে গুলি করছে তাদের বিরুদ্ধে দুনিয়ার সব জায়গাদেরকে আক্রমণ করা ফরজ হয়ে গেছে ভাইরা আমার মনে রাখতে হবে আজকে মুসলিম জাতি সেই ইস্তেকামত ভুলে গেছে কাফেরদের ভয়ে থর থর করে কাঁপছে আমি বলে থাকি দেড়শো কোটি মুসলমান আর ওদিকে এহুদি রাষ্ট্রের এহুদি সংখ্যা কত সত্তর লাখ মাত্র সত্তর লাখ এক কোটিও না এই সত্তর লাখ এহুদি মুসলমানদের হামলা করছে আর মুসলমান নীরব দর্শকের ভূমিকা পালন করছে এহুদি খ্রিস্টান কবে সাহায্য করবে আমেরিকা কবে সাহায্য করবে সেই সাহায্যের জন্য উৎপেতে বসে আছে ঠিক কিনা ভাইরা আমার তারপরও সবাই না কিছু লোক যুদ্ধ চালিয়ে যাচ্ছে কিছু লোক লড়াই করে যাচ্ছে আপনারা দেখেছেন যার ফলে আজকে আমেরিকা আফগানিস্তান ছেড়ে যাওয়ার জন্য তালেবানদের সঙ্গে পরামর্শে লিপ্ত আছে কারণটা কি আমি বলি আমেরিকা যখন আফগানিস্তানে হামলা করেছিল তখন আমেরিকার শক্তি এর অনেক বেশি ছিল আজকে আমেরিকা দুর্বল হয়ে পড়েছে এক লক্ষ সৈন্য কমানোর ঘোষণা দিয়েছে ছাটাই করার ঘোষণা দিয়েছে আর তালেবানরা মুসলমানরা ওই সময় যে শক্তি নিয়েছিল তখন শুধুমাত্র আফগানিস্তানে যুদ্ধ করত এখন মুসলমান আগের চেয়ে দুর্বল না শক্তিশালী এখন মুসলমান আগের চেয়ে শক্তিশালী এখন মুসলমানরা ফিলিস্তিনে যুদ্ধ করছে কাশ্মীরে যুদ্ধ করছে ইরাকে যুদ্ধ করছে আফগানিস্তানে যুদ্ধ করছে সোমালিয়া যুদ্ধ করছে দুনিয়ার যেই কোনো জায়গায় কাফের মুসলমানদের হামলা করছে চ্যালেঞ্জ করছে সেখানে মুসলমানরা কাফেরদেরকে বঞ্চিত করছে না ওদেরকে একা ছেড়ে দিচ্ছে না সেখানে মুসলমানরা লব্বাইক আল্লাহ লব্বাই বলে ওদের মোকাবেলায় ঝামিয়ে পড়ছে ঠিক যদি সারা দুনিয়ার থেকে মুসলিমেরা এরকম ভাবে কাফেরদের ঝরিয়ে পড়তো কাফেরদেরকে আক্রমণ করত তাহলে আমেরিকা শুধু আফগানিস্তান ছেড়ে নয় ওদের আমেরিকা ছেড়ে হোয়াইট হাউস ছেড়ে দিয়ে দুনিয়ার থেকে কবল চলে যেত ঠিক কিনা ভাইরা আমার সেজন্য মনে রাখতে হবে আল্লাহ তারা বলেছেন ওয়ালা তাহিনু ওলা তাহাজানু ওয়াং তুমুল আলাউনা ইন কুমতুম মুমিনিন হে মুসলমান তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই তোমরাই থাকবে বিজয়ী তোমরাই থাকবে উচ্চাসনে ইন তুম মুমিনিন যদি মমিন হতে পারো সূরা আল ইমরানের উনানব্বই উনচল্লিশ নম্বর আয়াত এরপরে আল্লাহ বলছেন মাঝে মধ্যে তোমাদেরকে পরীক্ষা করা হয় আপনি বলেন এত লোক মারা যাচ্ছে আল্লাহ সাহায্য করছে না কেন আল্লাহ বলছেন এই আমতাস্তুম করহন ফাকাদ মাস্তাল কমা করহন আল্লাহ বলছেন যদি তোমাদের কিছু লোক বিপদ আপদে পড়ে যায় আঘাত স্পর্শ করে তারা মারা যায় জখম হয়ে যায় অসুবিধা কি তারাও তেমনটা হয়ে যাচ্ছে ফাকাদ মাসাল কমা করহম মিসলহ ওরকম তাদের মধ্যে আঘাত প্রাপ্ত হয়েছে তারাও মরতেছে এই দেখেন না দুইজন মরতে এসে ডেলি কালকেও মরছে দুইটা আমেরিকার সৈনিকদেরকে এখন আফগানিস্তানের পুলিশ যারা ওদেরকে পাহারা দিত এখন পুলিশটাই গুলি শুরু করে দিয়েছে এটা আল্লাহর সাহায্য সাহায্য কার ইনশাআল্লাহ এরকম যদি চলতে থাকে এই কুফার দুনিয়ায় পালাবার সুযোগ পাবে না আল্লাহ তারা সেজন্য বলেছেন তোমাদের যদি কিছু লোক আঘাতপ্রাপ্ত হয় তো অসুবিধা তো নাই কিছুই ওরাও তো আঘাতপ্রাপ্ত হচ্ছে অতিল কাল আইয়া মুন্দাবিল হবাইনার নাথ আল্লাহ বলছেন আমি এভাবেই মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন করি সবসময় মমিনদের বিজয় দেবো তা না তাহলে মমিনরা ভুলে যাবে সেই জন্য পালাক্রমে তিলকালাইয়ামু নুদা বেরু হবাইনার নাস আমি মানুষের মধ্যে এরকম পালাক্রমে পরিবর্তন আনি সেই জন্য মনে রাখতে হবে আজকের এই সময় আমাদের প্রয়োজন আল্লাহর দিন উপর ইস্তেকামত থাকা অচল থাকা অবিচল থাকা পাহাড়ের মতো দেহ থাকা এটার নাম কি আল্লাহ বলছেন মমিনদেরকে ইস্তেকামত দান করবেন ওয়াদা করেছেন কে শর্ত মমিন হতে হবে এই জন্য আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কামাতের জন্য দোয়া করতেন আল্লাহ হুম্মা মুসারিফ আল কুলুব সারিফ কুলুব আলা তাআতিক আরো দোয়া করতেন আল্লাহ হুম্মা ইয়া মুকাল্লিব আল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক আল্লাহ সুবহানাহু ওয়া দরবারে আমরাও সে দোয়া করছি হে আল্লাহ তুমি আমাদেরকেও আমাদের কলকে আমাদের অন্তরকে তোমার দিনের উপর অটল রাখো এবং যে কোনো কঠিন মুহূর্তে যে কোনো কঠিন পরিস্থিতিতে তোমার দিনের জন্য জীবন দিয়ে জান দিয়ে মাল দিয়ে যেন আমরা লড়াই করে তোমার দিনের জন্য আমরা শহীদ হতে বসে তৌফিক দান করে আলী মোহাম্মদ আলী